বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুড়ে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান বছর ঘুরে পাপকে পুরে ফেরেলো রমজান ফেরেলো রমজান বছর ঘুরে পাপকে পুরে ফেরেলো রমজান ফেরেলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান বছর ঘুরে পাপকে পুরে ফেরেলো রমজান ফেরেলো রমজান আলে আর পিছে হতাশ যারা ইমান আমল সর্বহারা আলে আর পিছে হতাশ যারা ইমান আমল সর্বহারা আলে আর পিছে হতাশ যারা ইমান আমল সর্বহারা নয়ন যুগল দেখ মেলিয়া পূর্বে মনুষ্কাম কাম নয়ন যুগল দেখ মেলিয়া পূর্বে মানুষ কাম বছর ঘুরে পাপকে পুরে ফেরেলো রমজান ফেরেলো রমজান বসর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান বসর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান ইবলিস আজ শিকল পরা ঝরছে রহম বৃষ্টি ঝরা ইবলিস আজ শিকল পরা ঝরছে রহম বৃষ্টি ঝরা ইবলিস আজ শিকল পরা ঝরছে রহম বৃষ্টি ঝরা খমর বাহু বাড়িয়ে আসেন প্রভু রহমান ক্ষমার বাহু বাড়িয়ে আসেন প্রভু রহমান নয়ন যুগল দেখ মেলিয়া পূর্বে মনুষ্কাম নয়ন যুগল দেখ মেলিয়া পূর্বে মনুষ্কাম বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান বছর ঘুরে কাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান আয় হাতাশায় আগুন জালি শুকনো শাখায় ফাগুন ঢালি আয় হাতাশায় আগুন জালি শুকনো শাখায় ফাগুন ঢালি খাখা মরু সিক্ত করি পাপ্পঙ্কিলি রিক্ত করি খাখা মরু সিক্ত করি পাপ্পঙ্কিলি রিক্ত করি আয় হতাশায় আগুন জালি শুকনো শাখায় ফাগুন ঢালি খাখা মরু সিক্ত করি পাপ্পঙ্কিলি রিক্ত করি আনি সুখের বান আনি সুখের বান ক্ষমার বাহু বাড়ি আছেন প্রভু রহমান ক্ষমার বাহু বাড়ি আছেন প্রভু রহমান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান হয় বড় এহসান বছর ঘুরে আপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান সেজে আছেন প্রাণ সজনী হাজার রাতের শ্রেষ্ঠ রানী সেজে আছেন প্রাণ সজনী হাজার রাতের শ্রেষ্ঠ রানী আমরা সবাই গভীর রাতে অশ্রু কাজল দুই আখিতে আমরা সবাই গভীর রাতে অশ্রু কাজল দুই আখিতে সেজে আছেন প্রাণ সজনী হাজার রাতের শ্রেষ্ঠ রানী আমরা সবাই গভীর রাতে অশ্রু কাজল দুই আখিতে জুড়াই তপ্ত প্রাণ জুড়াই তপ্ত প্রাণ ক্ষমার বাহু বাড়ি আছেন প্রভু রহমান ক্ষমার বাহু বাড়ি আছেন প্রভু রহমান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে জীবন রাহে চলতে গিয়ে এই ধরনি দলতে গিয়ে হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এসান হয় বড় এহসান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান বছর ঘুরে পাপকে পুরে ফের এলো রমজান ফের এলো রমজান